সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন জীবনের সকল কাজে দেখবে তুমি তারা বোদা সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন জীবনের প্রতিটি পদে পদে আসবে সুখের লাগ যদি মেনে নাও তুমি মনে প্রাণে প্রতিটি পদে পদে আসবে সুখের লাগ যদি মেনে নাও তুমি মনে প্রাণে কোরআনি শাসন খোদার বিধান মতে চালাও জীবন খোদার বিধান মতে চালাও জীবন এতেই রয়েছে কল্যাণ সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন কোরআন হলো সত্যের দিশারি মানবতার মুক্তির সোপান যদি পেতে চাও তুমি সফলতা উভয় জাহানে কল্যাণ কোরআন হলো সত্যের দিশারি মানবতার মুক্তির সোপান যদি পেতে চাও তুমি সফলতা উভয় জাহানে কল্যাণ জীবন সাজাও কোরআনের বাণীতে জীবন সাজাও কোরআনের বাণীতে এত চির অম্লান সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন জীবনের সকল কাজে দেখবে তুমি তারা বোদা সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আল কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে বন্ধু আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে